দিন ব্যাপী আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের এই পবিত্র সময়ে শায়খের নির্দেশে আমি নাখান্দা নাসিস দোয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে বসতে বাধ্য হয়েছি আসলে আমি বারবার প্রতি বছর একই কথা বলি এলেমও নাই আমুলও নাই জানিও না বুঝিও না তারপরেও শায়খের নির্দেশ একজন পুরাতন রুগীর অভিজ্ঞতাই শুধু বারবার বর্ণনা করি এই মজলিসে এসে এই স্টেজে বসে ওয়াজ করার ধৃষ্টতা আমার নেই কেননা এখানে শত শত ওলামা হজরত আজকে ওলামা হজরতদের বৈঠকে আপনারা শুনে খুশি হবেন যে স্মরণকালের রেকর্ড পরিমাণ ওলামা হজরত এই মাহফিলে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলে ওলামা হজরতদের আগমন আনাগোনা এটা সবচাইতে ভালো লক্ষণ আলহামদুলিল্লাহ অধিক সংখ্যক ওলামা হজরত এসেছেন আমরা ওলামা হজরতদের পায়ে ধরি মিনতি করি কেননা একজন আলেম আশা হাদিসের মিস্তাক অনুযায়ী এক হাজার সাধারণ মানুষ আসা সমান কথা যদি একশো জন আলেম এসে থাকে তাহলে সেই অনুযায়ী মানুষ হয়েছে কত এক লক্ষ হজরত তাই বারবার বলেন মাঝে মধ্যেই বলেন ওজারও যশ রুগীরও শেষ আল্লাহ আমরা এই লক্ষ লক্ষ তার রুহানি সন্তান তার মোবারক হায়াতের জন্য দোয়া করব ওজার শেষ কেমনে হয় এতগুলো মানুষের দোয়া এই দোয়া আর সাধারণ মানুষের দোয়ার মধ্যে অনেক কম বেশি আছে কি বলেন তাই না এক বেটা রাস্তার ধারে বসে ভাঙ্গা থালি না কয়লা ইলাহা আর একজনে এমনি বাজারের মধ্যে বলে ইল্লাল্লাহ আর বেলালে হাফসির দিয়ে আল্লাহ তালা আনহু বলেছিলেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কিছু পাগল ভাই আছে এরাও শেষ সেতে উঠে তাহাজ্জুতের নামাজ পড়ে এই তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ সব লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি এক হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল আমরা হাজারো মানুষ কোটি মানুষ যদি লা ইলাহা বলি তার অর্থ আর এই অর্থ কি এক হবে অর্থ এক হতে পারে কিন্তু ওয়েট এক হবে না ওজন এক হবে না তো সম্মানিত ভাইয়েরা তাই কিছু অভিজ্ঞতা বর্ণনা করা আমাদের ওয়াজই আমার মুর্শিদ বিশেষ করে আমার ওয়াজ হলো আমার মুর্শিদ এছাড়া তোর ওয়াজ দেখি না মুর্শিদ ওয়াজ হয় কেমনে মুর্শিদ শব্দটা বুঝলে ওয়াজ যে কেমনে হয় এটা আর বোঝান লাগবে না আমার নাজম সাহ হুজুর অসুস্থ মানুষ তারপরেও চুপ করে এসে বসে থাকে ফজরের পরে অনেক সময় কি দৃঢ়তার সঙ্গে কি মজবুতির সঙ্গে বলে আমার মুর্শিদ ওই রকম একটা ডাক ওই রকম একটা আওয়াজ আজ পর্যন্ত আমি তুলতে পারলাম না আমার মুর্শিদ মাদার জাদ অলি আল্লাহ আকবর এইরকম মাদারজাত অলি বর্তমান জামানায় খুব কম খুঁজে পাওয়া যাবে সব পাওয়া যেতে পারে কিন্তু একটি জিনিস পাওয়া আমি তাস্কিরাতুল আউলিয়া বিভিন্ন বইয়ে খুঁজছি জিজ্ঞাসা করছি পাইনি আজ পর্যন্ত আপনারা কেউ পাইলে জানাইলে উপকার হবে নাজম শাহ হুজুর মাঝে মধ্যেই ওই ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে এখন তো অমুকের জীবনী পাওয়া যায় কিনা আল্লাহ একবার সেটা হলো যে একজন ছাত্র তার কাছে ওস্তাদে বায়াত হয় ছাত্রের কাছে ওস্তাদে মরিদ হয় আবার খেলাফতি লইয়া আল্লাহর রাস্তায় শুয়ে যায় বলেন তো এই বিরল রেকর্ড এই ইতিহাস আজ পর্যন্ত কেউ পেয়েছেন আর কিছু দরকার পড়ে আর কিছু দরকার পড়ে না ভাইয়ের দোস্ত আমি মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের সুরত বানী ইসরায়েলের ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি তার অর্থ হল মান কানা ফি হাজহি আমা আফিল আফিরত আর্মা আমা ওয়াদল্লু সাবিলা মান বলতে যে ব্যক্তি যে কম যে গোষ্ঠী এবং যাহারা সব অর্থ নেওয়া যেতে পারে এহ জগতে অন্ধ হবে ফাহুয়া ফিল আখিরাতে আর্মা ওই পরজগতেও তারা অন্ধ হবে ওয়াদল্লু সাবিলা আর এরাই হলো অধিক পদভ্রষ্ট বলেন নওয়াজবিল্লা সোজা কথা সোজা অর্থ এখন সোজা কথা আর সোজা অর্থ যদি নেই তাহলে দুনিয়াতে যারা অন্ধ মানুষ তারা আখেরাতে নিঃসন্দেহে পদভ্রষ্ট হবে তাই না না এই জন্য কোরআন আর হাদিস শুধু বাংলা পড়ে শুধু বাংলা দেখে কোরআন হাদিস বোঝা যায় না কোরআন এবং হাদিস বোঝার জন্য আনুষঙ্গিক কেউ বলে পঁচিশটি কেউ বলে সতেরোটি ইত্যাদি বিদ্যার প্রয়োজন পড়ে এই বিদ্যাগুলো যদি জানা থাকে তাহলে কোরআন হাদিসের মর্মর্থ জানা যায় সব বিদ্যা জানল একটা বিদ্যা তার জানার বাকি থাকলো বলে আমার বিশ্বাস এটা আমার ব্যক্তিগত কথা যে একটা বিদ্যা যদি কারো বাকি থাকে সেই বিদ্যা হল যে নিজেকে কোন মোকাম্মেল মসজিদ কোন সায়কের হাতে সফর্দ করে নাই এই রকম যত বড় আলেমই হোক সে কোরআন হাদিস হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে না খুতবা খুদ কামেল না শুধু মৌলা এর তা গোলামে শামসুত্তি বিরি যে কলারা বা গুজার মরদে হালে শু পেশে মরদে কামেলে পামালে শু এটাই যদি হতো আল্লামা রুমির মতো জগৎ বিখ্যাত আলেম শামসুদ ব্রিজের হাতে হাত দেওয়া ব্যতি রেখে সে নিজেই বলে যে রুমি মাওলানা হতে পারেনি আর আমি আর আপনি আজকে ওলামা হজরতদের বৈঠকে কিছু কথা এরকম আসছে আজ থেকে দশ বিশ পঞ্চাশ বছর আগে হক্কানি ওলামায় কেরাম দেখা যেত যে প্রত্যেকটা প্রায় আলেমের কোনো না কোনো শায়েক ছিল ওই সময় ফেতনা ছিল না এখন আলেম বেশি হয়ে গেছে শায়েক কমে গেছে যার কারণে ফেতনা অনেক বেড়ে গেছে ওলামা হজরতদের বৈঠকে কোথাও আসছে ওলামাগণ জাতির কর্ণধার জাতির রাহবার ওলামারা যদি সোজা হয়ে যায় সাইজ হয়ে যায় গোটা জাতি আল্লাহর ফজরে সাইজ হয়ে যাবে তো ওলামাদের সাইজ হওয়ার জন্য শাইখ মোকাম্মল দরকার একজন হটকানি মুর্শিদ দরকার কেননা এলেম একটা গরম জিনিস অর্থ একটা গরম জিনিস আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে দেখবেন শক্তি মনোবল চলাফেরা কথাবার্তা একটা আলাদা ধরন দেখা দিবে কি বলেন ঠিক নেবে ঠিক এলেম যদি থাকে তার চলাফেরা ওঠা বসা কিছুটা হলেও অন্য থেকে একটু পার্থক্য হবেই এই গরম জিনিস আমি বলি শুধু আলেম হওয়া কেমন এটা হলো স্বর্ণকার যখন গহনা বানায় কি বলেন সুন্দর করে বানায় না সুন্দর করে বানায় বানানোর পরে যদি এটাকে পালিশ না করে তন্নি তরণী রূপবতী যুবতী ষোড়শী তার গলায় দিল কানে দিল ওই যে ধার থাকলো এই ধারে ওই নরম দেহ ক্ষত বিক্ষত হয়ে যাবে এই জন্য গহনা বানানোর পরে এটা সুন্দর করে পালিশ দিতে হয় পালিশ দিতে হয় কথা একটাই কোন আলেম কামিল পাশ করলো দাওরা পাশ করলো করার পরে সত্যি সেই ইসলামের একটা গহনা তৈরি হলো বটে কিন্তু ওই আলেম যদি তার ওই গহনাটার কোনো মোকাম্মেল মুর্শিদের হাতে সোপর্দ করিয়া পালিশ করাইয়া না লয় ওই গহনার দ্বারা ওই যুবতীর নরম শরীর যেরকম ক্ষতবিক্ষত হয়ে যায় এই ধরনের শুধু আলেমের দ্বারাই ও সর্বনাশ হইয়া যায় এই আলেম যখন কোন মোকাম্মিল মুর্শিদের কাছে নিজেকে সুপুর্দ করে দিবে কেন সুপুর্দ করবেন নফসে না তাওয়া কুষ্টে ইল্লা জিল্লে পীর দামানে নফসে কুসরা গির বলে প্রত্যেকের ভিতরে একটা হাতিমার কা নফস আছে আলেমের নফসরও যত বড় আলেম তার নফসও তত বড় একজন মোকাম্মেল মুর্শিদ কি করবে শক্ত হাত দিয়ে হাতুড়ি দিয়ে পিটাইয়া পিটাইয়া ওই আলেমরে এমন সাইজ করবে আল্লাহ আল্লাহ এই সাইজ করার মধ্যে আমি গোটা পৃথিবীর খবর যতটুকু জানি নিজের দেশ পরদেশের খবর যতটুকু জানি আজকে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান আজকের এই সময় পর্যন্ত আপনারা শুনে আশ্চর্য হবেন গোটা পৃথিবীর মধ্যে আমার মুর্শিদের মতো সাইজ কর্নেওয়ালা কারিগর আর দ্বিতীয় গোটা পৃথিবীতে একজনও নাই আল্লাহ বলুন কেমনে সাইজ করেন তিন দিনের ভাটায় বসাইয়া দেয় এ আমার ভাইয়েরাম যেই চুলার খানা খাইয়া আমি আপনি বড় হলাম চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ একটা বাড়িতে একটা চুলাই আছে প্রতিদিন তিনবার জ্বালানো হয় তারপরেও চল্লিশ বছর চুলার বয়স হয়ে গেছে ওই চুলার মাটি কিন্তু এক ধরনের মেয়ে মানুষ কামড়ায় কামড়ায় খায় বলেন তো ওই চুলা যে মাটি দিয়ে বানানো হয়েছে ওই মাটি দিয়ে কিন্তু ইট বানানো হয় ওই ইট ও আগুনের সহবতে যায় আগুনের সংস্পর্শে যায় ওই ইট আগুনের সহবতে যাইয়া যখন এক নম্বর ইট হইয়া বের হয়ে আসে বলেন তো ওই মাটিটা দাঁত দিয়ে ভাঙ্গা যাবেনি দাঁত দিয়ে তো ভাঙ্গা যাবেই না কেউ যদি দাঁত দিয়ে ভাঙ্গার চেষ্টা করে মাটি মাটি থেকে যাবে তার দাঁত কিন্তু বত্রিশটা ভাঙ্গা সাফ হয়ে যাবে আমার মুর্শিদ কেবলা এস করে ভাটা বইছে আল্লাহ আকবার তিন দিনের ভাটা লাগায় এই তিন দিনে যদি সাইজ না হয় তাহলে চল্লিশ দিনের ভাটা বসাইয়া দেয় আল্লাহ চল্লিশ দিনের ভাটার মধ্যে ওলামা হজরতদের আমার ভাইদেরকে ধরিয়া এমন পোড়ান পোড়াইয়া দেয় ওর বুকে বেরাস পায়ের করলেও ওকে আগুনে জ্বালায় দিল আল্লাহ আকবার তার মুখ দিয়ে কুফুরি কথা বের হবে না আল্লাহ আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন কারাবন্ধ এই আয়াতটা বোঝার জন্য একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে বলবো অল্প সময় তার মধ্যেও আল্লাহ একবার এই আয়াতটা বোঝার জন্য মা আরিফে মাসনবীর মধ্যে একটা ঘটনা আসছে সেটা হল বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই খুব আসল কথাটা আমি বোঝানোর জন্য বলতেছি উনি সদ্যবেশে মানুষের অবস্থা দেখার জন্য বের হয়ে যেতেন একদিন রাস্তার মাঠের মধ্যে দেখে কয়েকজন যুবক বসে কথা বলে ছোট ছোট আওয়াজ উনি ফাঁকে থেকে আওয়াজ দিয়ে বললেন উনি আওয়াজটা শুনে সেই দিকে আগায় গেলেন এখন এই বৈঠককৃত ব্যক্তিরা একজন আগন্তকের পায়ের আওয়াজ শুনিয়া বলতেছে কে তুমি এখন মাহমুদের বুঝতে কি আর অসুবিধা হলো দেরা কারা বুঝে ফেলছে ডাকাত দল চোরার দল তখন উনি বলে দিলেন আমি তোমাদের মতোই একজন তোমাদের মতোই একজন বলেন তো মিথ্যা বলা যায় আছে মিথ্যা সর্ব অবস্থায় হারাম তবে তিন কারণে মিথ্যা কথা বলা যেতে পারে সেটা অন্য কথা অন্যদিকে যাচ্ছি না ওটা ওলামা হজরতদের কাছে শুনে নেবেন এলেম থাকলে মানুষ কিভাবে বেঁচে যায় উনি বললেন আমি তোমাদের মতোই একজন উনি একজন বিখ্যাত আলেম ছিলেন বিখ্যাত আল্লাহর অলি ছিলেন আবার গজনবীর বাদশাহ ছিলেন যখন ডাকাতের দল মনে করলো যে সেও যখন আমাদের মতো একজন এরা বুঝল যে সেও একটা চোর সে একটা চোর অথবা ডাকাত ওয়েলকাম স্বাগতম খোসামুদের বসো বসের পরে ডাকাত সর্দার প্রত্যেকের যোগ্যতা জিজ্ঞেস করতেছে তোমার কি যোগ্যতা আছে আজকে যেহেতু দলটা ভারী হয়ে গেছে আজকে বাদশার বাড়ি চুরি করব। যোগ্যতা কি আছে একজনে একজনে বলতেছে ডাইনের জন বলতেছে যে আমার যোগ্যতা আর কিছু নাই তবে আমি কুকুরের ভাষা শুনলে বুঝতে পারি কুকুরে কি কয় এখন ডাকাত দলের সর্দার বলল যে স্বাগতম এটাই তো আগে দরকার এটাই তো আগে দরকার কেননা যে কোনো পল্লীতে ঢুকলে সর্বপ্রথম সিগন্যাল দেয় কে কুকুর দেখবেন একজনে যদি সিগন্যাল দেয় ওরে বাপরে বাপ ওই গ্রামের আনাচে কানাচে চুলার পাড়ে যেখানে যেটা বসা থাকে একদম মিছিল বাইর করে আল্লাহ একবার ডাকাত সর্দার বলল যে তুমি যেহেতু মানুষ কুকুরের ভাষা বোঝো তাহলে তোমার দরকার ডাব আগে পড়বে আর একজনে জিজ্ঞেস করে নেক্সট ম্যান তোমার কি যোগ্যতা আছে কয় স্যার আমার তেমন কোনো বিদ্যা বুদ্ধি নাই যোগ্যতা নাই তবে আমার এই মুটকার মধ্যে এত শক্তি আছে যে বিল্ডিং এর দেওয়াল যত মজবুতি হোক যা যত শক্ত হোক একটা বক্সিন যদি মেরে দেই তাহলে দেওয়ালের এপার ওপার হয়ে যাবে তো কয় তালা মারা থাকলে গেট ভাঙ্গার জন্য তরি তো বেশি দরকার ওয়েলকাম স্বাগতম নেক্সট ম্যান ও বলতেছে স্যার আমি তেমন কিছু জানি টানি না তবে দেওয়াল যত উঁচুই হোক আমি লাভ দিয়া এই পাঞ্জায় আমার এত শক্তি যে আমি ক্যাঙ্গারুতে এরকম হাত দিয়ে ধরে দেওয়াল টপকাইতে পারি কয় মার হাবা মার হাবা তোমার তো আরো বেশি দরকার আল্লাহ আকবর দেওয়াল ভাঙ্গা গেল না বা দেওয়াল ভাঙতে গেলে অসুবিধা আছে তখন তো লাভ দিয়ে গেট খুলে দেওয়া লাগবে তোর বেশি দরকার এখন চতুর্থ জন্য জিজ্ঞেস করছে বেড়া তোমার কি যোগ্যতা আছে কয় স্যার আমার তেমন কোনো বিদ্যা বুদ্ধি নাই তবে একটা বিদ্যা আছে বল কি রাতের অন্ধকারে যারে চিনি দিনের বেলা চিনতে আমার কোনো ভুল হয় না বল এটাও কম না এটাও কম না বসো ঠিক আছে তখন আর একজন জিজ্ঞেস করতেছে এ বেটা তোমার কি বিদ্যা বুদ্ধি আছে কয় স্যার আমার তেমন কোন বিদ্যা বুদ্ধি নাই আমার একটা বিদ্যা আছে বল কি হামচু মজনু বুকুন আমার খাকেরা খাক লাইলা রাবিয়া বম্বে খতা আমার তেমন কোনো বিদ্যা বুদ্ধি নাই আমার একটাই বিদ্যা আছে সেটা হলো আমি মাটি সঙ্গে বলে দিতে পারি কোন জায়গায় গুপ্তধন লুকানো আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর কি বলেন মানুষ পারে কি পারে না হুজুর আলী ইসালাতাম জন্মের এক হাজার বছর পূর্বে তুব্বা হামিরি বিশাল বড় ঘটনা মক্কা শরীফে যখন গেল আলেমদের মধ্যে কিছু আছে আলেমদের মধ্যে গত মাহবিলেও বলছি দুই ভাগ আছে প্রথম হলো তিন ভাগ সরকারি দরকারি তরকারি আবার দরকারির মধ্যেও দুই ভাগ এক ভাগ শুকনো আর এক ভাগ হলো ভেজা এক ভাগ শুকনা আর এক ভাগ ভেজা এই ভেজা আলেমরা যখন মদিনার মাটি নিয়ে কেতাবে পড়ছে শুনতেছে শুনতে শুনতে শুনতে কিছু সংখ্যক আরেফ বিল্লা আলেম ছিল ওরা হুজুর আলী সালাতামের রওজায় আতহার যেখানে এখানে কয় পাইছি রে পাইছি আল্লাহ বাদশাহ তুব্বাউল বলে কি পাইছো কয় পাইছি যেই জায়গা খুঁজতেছি সেই জায়গা পাইয়া গেছি এই জায়গায় হবে আখরি জামানার নবীর বাড়ি এই জায়গায় হবে আখরি জামানার পয়গাম্বারের শেষ স্থান আল্লাহ আকবর মাটির সঙ্গেও মানুষ বলে দিতে পারে আল্লাহ আকবর এখন তারপরের জন্য নতুন চোর ওনারে জিজ্ঞেস করে আপনার কি বিদ্যা বুদ্ধি আছে কয় আমার তেমন কিছু বিদ্যা বুদ্ধি নাই তবে আমার একটা বিদ্যা আছে বল কি আহা রোজ মেহনত হা খালাসে মা তুই আমার একটা বিদ্যা সেটা হলো মুজরে মারা চুবা জল্লত আদেহান চুবা জম্বি মন ইশারে হান কয় যখন ফাঁসির কাস্টের আসামি এক সেকেন্ড বা আছে ফাঁসি হয়ে যাবে দড়িটা টান দিলে ফাঁসি হয়ে যাবে এই মুহূর্তে যদি আমার দাড়িগুলো নড়ে ওঠে এই আসামি ও খালাস পাইয়া যায় আল্লাহ একবার এখন চোর হলেও তো বিদ্যা বুদ্ধি কিছু আছে চোর হলেও কি বিদ্যা বুদ্ধি চুরি করাও কি বলেন মেধার দরকার এখন ডাকাত দলের সর্দার কয় আমার পদ থেকে পদত্যাগ করলাম আমার পদ থেকে কি পদত্যাগ করলাম কৌমে দাসকে কুতুবে মা তুই রোজে মেহনত হা খালাসে মা তুই কয় তুমি নেতা কেননা আমাদের যত বিদ্যা বুদ্ধি আছে এগুলো আমাদের মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে যাবে আর তোমার কাছে এমন একটা বিদ্যা বিদ্যা আছে মৃত্যুর দুয়ার থেকে ফিরাইয়া নিতে পারবে কথা সংক্ষেপ রওনা হয়ে গেল বাদশাহ সুলতান মাহমুদের বাড়িতে চুরি করবে ঢুকছে রাজধানীতে এখন কুত্তায় কয় এই চোরের দল এই চোরের দল যাও কই এখন লিডারে জিজ্ঞাসা করে কুত্তায় কি কয় এখন যে কুত্তার ভাষা জানে সে কয় স্যার কুত্তায় যা কয় তা কই কব কয় কব কি কয় কয় কুত্তায় কয় এ চোরের দল কই যাও এই কৌমেন এই দলের মধ্যেই কিন্তু সুলতান মাহমুদ গজনবী আছে গজনবীর বাদশাহ রয়ে গেছে তোমাদের সাথে আল্লাহ আকবর ডাকাত দলের নেতা ওই যে এটা একটা এমনি কথার কথা আর কি কোথায় সুলতান মাহমুদ গজনবী কোথায় গজনীর বাদশাহ আর আমরা হলাম চোর সেখানে থাকে কেমনে অল্লভ এ আমার ভাইয়েরা এই ময়দানে কত আল্লাহর কুতুব পড়ে আছে আমার মুর্শিদ কেবলা অসুস্থ মানুষ বাংলার আনাছে কানাছে যাইয়া কত সত্য কথা বলতেছে ওলামা হজরতরা বলতেছে আল্লাহ একবার এক শ্রেণীর মানুষ তো ফু দিয়ে উড়াইয়া দিল আবার আর এক শ্রেণীর মানুষ কয় যে না মলবিরা তো এইগুলা বলবে এইগুলা না বললে মলবিরা ভাত পাবে কোথায় ভাত পাবে কোথায় তিন ধরনের কথা বলে কয় ধরনের তিন ধরনের জাহান নামের মিলিটারিরে পিটাবে আর বলবে নাফারমান বল কেন জাহান নামে আসছো আলামি আতিকুম নদীর কোন পথ প্রদর্শনকারী কি তোদের কাছে যায়নি কবি যে বালা হ্যাঁ গেছিল এই নাফারমান কেন তারপরে কেন জাহান নামে আসলা তুমি পথ প্রদর্শক পাইছো আলেম পাইছো নবী পাইছো তারপরে কেন জাহান নামে গেলা কয় যে এক নম্বর যেই রোগটা সেই রোগটার কথা বলে দিবে থাকার যাব না আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম কি করেছিলাম মিথ্যা প্রতিপন্ন করেছিলাম আমার ভাইয়েরা এখান থেকে এই কথা একশোর মধ্যে একশো ভাগ ধরে নিতে হবে আমার সায়েসের যত কথা আছে সব কথাই ঠিক একটা কথা যদি আমি ছেড়ে দেই তাহলে আমি মিসগাইড হয়ে যাব যতই মুখে মরিত মরিত বলি যতই আসা যাওয়া করি যদি শায়েকের কথা একশোর মধ্যে একশো ভাগ মজবুতির সঙ্গে না ধরি আমার হজরত বলেন যে কথাটা যদিও শুনতে অপ্রিয় যে যারা মায়াবড়ি খায় হঠাৎ একদিন খাইল না ওই দিনই বাচ্চা ধরতে পারে কয় সবক তুমি একদিন বাদ দিলে একদিন তুমি সবক আদায় করলে না শায়েকের কথা একটা কথা তুমি গুরুত্ব দিলে না ওই মুহূর্তে শয়তান তোমার কলবের ভিতর আল্লাহ একবার কেমন বাসা বানবে আল্লাহ আল্লাহ আল্লামা আল্লাহ হাকিম আক্তার সব রহমতুল্লাহ আলাই বলেন একটা মানুষ চল্লিশ বছর পর্যন্ত বাগান সাজাইছে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে পুড়ে গেলে ওই বাগানের যে অবস্থা হয় একজন প্রেমিক খোদা প্রেমিক চল্লিশ বছর পর্যন্ত মতো এবাদত বন্দিগি করিয়া কি করছে একদিন একটু এর মিসগাইড করছে মিসগাইড করার কারণে ওই বাগানের যে অবস্থা হয় বলে তার প্রেমের বাগানের কলবের বাগানের অবস্থা আরো খারাপ হইয়া যায় যার কারণে তো কেউ বিশ বছর ৩০ বছর কেউ দশ বছর আমরা আসা যাওয়া করতেছি ফায়দা পাচ্ছি না কেন ফায়দা পাচ্ছে হজর তো বলেই হজর তো বলেই হ্যাঁ, অনেকে আবার কি কয় জানেন কত বড় কোপাল পোড়া বাটপাট হ্যাঁ কয় হজর অস করতেছে একই অস্ত করে একই অস্ত করে ও শুনে কি হবে যায় গল্প দেয় পাশে বসিয়া গল্প দেয় আবার কিছু বাটপাড় আছে হজরত গেলে ওখানে যা ঘুর ঘুর করবে দেখবেন যে অস শোনার তালে নাই ও হলো আছে যে ওখানে খাওয়া দাওয়া কোন জায়গায় হয় ওই জায়গায় তালে আছে আমার নাজিম শাহ হুজুর একদম কড়া নির্দেশ দেয় যে এই ধরনের কেউ থাকলে ওরা বের করে দাও এরা তরিকতের ফায়দা পাবে না এরা তরিকতের ফায়দা পাবে না আল্লাহ আকবার একটা কথা জানিয়ে রাখেন মিয়া সাহ আমার মুর্শিদ কেবলা যে ওয়াজ করে এটা হলো ওয়াজ আর আমি যা করি এটা হলো আওয়াজ আওয়াজ ওয়াজ যদি নাই হবে তাহলে এত লক্ষ লক্ষ মানুষ কেমন করে আসে আল্লাহ আকবার ওই যারা হজ করছে দেখবেন নামাজ পড়েই সালাম বাহান দিকে অর্ধেক ফিরানের আগে মানে অর্ধেক উঠে দৌড়াইছে অর্ধেক উঠে দৌড়াইছে কোন দিকে দৌড়ে যারা না জানে কয় হুজুর হুজুর ব্যাপার কি ব্যাপার কি কয় হাজরে আসে সুমা দিবে আর রসুলপুরে মাঠে এসে আপনারা তার নতুন আসছেন কি দেখলেন ওই যে পাগলারা এই তোমরা লাইন ধরছো কে হ্যাঁ ওই যে হাজরে আসে আসে সুম্মা দেওয়ার লাগিয়া আল্লাহ একবার এই নামাজ সালাম ফিরে শেষ করা যায় না ওরে ছাইড়িয়া দৌড় আল্লাহ আকবর আল্লাহ আকবর আহারে হজরত বাইতুল্লাহরে সুমা খায় এক বেটি যা হজরতের পিছনে চুমা খাচ্ছে পিঠে পিঠে চুমা খাচ্ছে এখন আমরা তো দেখে এই তো এ কেমন হলো মেয়ে মানুষ বোরকা পড়া আপদ মস্তক ঢাকা হজরত খায় বায়তুল্লাহ সুমা আর এই বেটি যা খায় হজরতের সুমা আল্লাহ আকবর পরে ওই বেটিরে জিজ্ঞেস করা হয়েছে হজরতের বাইতুল্লাহ পাথরের বাইতুল্লাহ আর আমার বাইতুল্লাহ এই বাইতুল্লাহ আল্লাহ আল্লাহ চিনলাম না দুনিয়ার মানুষ চিনলাম ওরে বাংলার মানুষ সস্তা দরে পাইল চিনলা না আল্লাহর কসম খাইলে কাফারা দেওয়া লাগবে না ওই বাইতুল্লাহ রাত দুইটা একটার সময় পাঁচ সাতজন মানুষ আমরা থাকতাম হজর যখন মোনাজাত শুরু করত এরকম লোকে লোকারণ্য হইয়া যাইত আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি হজরতকে জিজ্ঞাসা করলাম হজরত এই লোকগুলো তো আমাদের লোক না আমরা চিনিও না এরা কারা শুধু বা এক জায়গায় হইতো না আল্লাহ একবার পাঁচশো টাকা একজনে হাদিয়া দিল আমি আবার একটু মানে টেড়া লোক আমি হজর দেখি আপনার হাতের মধ্যে কি আল্লাহ একবার হজর একটু মুসকি হাসে দেখ দেখ আল্লাহ একবার দেখি পাঁচশো রিয়ালের একটা নোট আরে কপাল পড়া সবকের বইটাও ঠিক মতে পড়ে না আর তাসাউফের ময়দানে মুর্শিদের সঙ্গে দেখা করতে হলে হাদিয়া তোপা যদি না পারো কম্পাক্টে একটা মেসাক কাটিয়ে নিয়ে মুর্শিদের সঙ্গে দেখা করো আল্লাহ আকবার খালি হাতে মুর্শিদের সঙ্গে দেখা করে এটা তাসাউফের ময়দানে ঠিক না আল্লাহ দুনিয়ার মানুষ পাঁচশো রিয়ালের নোট দিয়ে দেখা করে পাঁচশো রিয়ালের নোটের দাম কত এগারো হাজার টাকা বাংলাদেশের আল্লাহ কত মানুষ যেই রকম এসে দেখা করে ফলের কাঠুন না দেখা করে আর আমি কোভাল পড়া বাড়ির কাছ থেকে চিনলাম না মসজিদ চিনলাম না আল্লাহ আকবার আজকে খোলাফাদের রুমে আলোচনা হচ্ছিল আমি বললাম যে আল্লাহর অলিরা শোনেন আজ থেকে দশ বছর পরে অথবা বিশ বছর পরে আজকে আমরা যাদের আলোচনা করতেছি দশ বিশ বছর পরে আমার হজরতের আলোচনাও এরকম হবে তখন শুধু আফসোসই বাড়বে আফসোসই বাড়বে এই আফসোস না বাড়াইয়া এই যে বাইজিদ বোস্তামির কাছে বায়াত হতে চাও যে হাসান বসরির কাছে বায়াত হতে চাও যে খাজা মহিনুদ্দিন সিস্তির ফয়েজ হাসিল করতে চাও সেই জিনিস বেশি দূরে নয় তোমার ঘরের মধ্যেই আছে আমার মুর্শিদ কেবলার মধ্যে আল্লাহর ফজলে অতীতের যত বুজুর্গ আছে আল্লাহ একবার আকবর আমার মসজিদ কেবলার ভেতর তুমি ডাইকা দেখো আমার মসজিদ কেবলার ভেতর কোনো অংশে কম নাই আলহামদুলিল্লাহ রবিল্লা